মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আলা ওমান পৃথিবী বাংলার সম্মানিত সুধী দর্শক শ্রোতা আপনাদের প্রিয় অনুষ্ঠান দাসে হাদিস নিয়মিত আমরা একাধারে করে যাচ্ছি আশা করি আপনারা আমাদের এই দার্সে হাদিস থেকে উপকৃত হচ্ছেন নিজে এবং অন্যের জীবন গড়ার জন্যে এক মহান সুযোগ পাচ্ছেন এজন্যে মহানব্বুল আলমিনের কাছে আমরা দোয়া করি আমাদের এই আলোচনা আমাদের জীবনকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের হাদিসের আলোকে গড়ার যেন তৌফিক দান করেন আল্লাহ আমিন বন্ধুগণ এ পর্যায়ে আমরা জাইদুবন সাবেদ রাজাল্লাহ তালাম থেকে যে হাদিসটি পাঠ করেছি তিনি বলেন এহতাজারা রাসুল্লাহ সাল্লাম হজরাতান মুকসাফা আল্লাহ নবী আলিসালাম একটি খেজুর গাছের পাতা দিয়ে একটা রুম বানায় নিয়েছিলেন হাসাল্লা ফিহা আল্লাহ রাসুলসাল্লাম সেইখানে সালাত আদায় করতেছিলেন লোকজন যখন দেখলেন সাহাবা ইকরাম যে আল্লাহ নবী আলিসালাম ওইখানে একটি ঘর বানিয়ে নিয়ে সালাত আদায় করতেছেন সাহাবা ইকরাম এবাদতের ক্ষেত্রে ভালো কাজ করার ক্ষেত্রে অত্যন্ত আগ্রহী ছিলেন তাই তারা রাসুসাল্লামের পিছনে দাঁড়িয়ে গিয়ে তাকে ফলো করে সালাত আদা করা শুরু করলেন আল হাদিস এই হাদিসটি একটা লম্বা হাদিস রয়েছে এর দ্বারা বোঝা গেল যে নফল সালাদ জামাত সহকারে আদা করা আল্লাহ নবীর সঙ্গে সাহাবাইকরাম বা জামাত আদা করেছেন যেটা অন্য হাদিস দ্বারাও প্রমাণিত আছে যে সাহাবাইকরাম রাজি আল্লাহ তালা আনম রমজানে তিন দিন আল্লাহর নবীর সঙ্গে জামাত করে সালাত আদায় করিয়েছিলেন উমার ফারুক আজিল্লাহতালার যুগে এই সালাদটাকে নিয়মিত রমজান মাসে আদায় করার একটা ব্যবস্থা করা হয়েছে তাহলে সুন্নত নামাজ নফল নামাজ জামাত করে আদা করা জায়জ রয়েছে এটাই প্রমাণিত হলো অফিহি আফজালুসলাতিবা আল্লাহ নবী আলিসাল্লাম এই হাদিসের মধ্যে এই কথাও এরশাদ করেছেন যে একজন পুরুষ মানুষের জন্যে তার বাড়িতে সলাৎ আদায় করাই হচ্ছে উত্তম তবে ইল্লাল মাকতুবা ফরজ সালাদ ব্যতিরিকে এর দ্বারা আমরা বুঝতে পারি যে ফরজ সালাদ কোথায় আদায় করবেন মসজিদে গিয়ে জামাতের সঙ্গে আদায় করবেন বাকি যত সুন্নত নফল নামাজ রয়েছে এগুলি বাড়িতেই আদায় করা উত্তম এ কথা আমাদের প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন এটি বোখারি মুসলিমের হাদিস এর থেকে আমরা ফরজ সালাত বাড়িতে না পড়ে মসজিদে গিয়ে জামাতের সঙ্গে আদা করব আর সুন্নত নামাজ প্রয়োজনে নিজের ছেলে মেয়ে নিজের স্ত্রী এদেরকে নিয়ে বাড়িতেও আপনি নফল সালাদ সুন্নত এগুলিকে জামাত করে আদা করতে পারেন আমরা বুঝতে পারলাম বা মসজিদেও আমরা জামাত সহকারে আদা করতে পারব যেমন আমরা তারাবির সালাত আদা করে থাকি ওয়ান জাবির নদী আল্লাহ তালা আনহকাল সাল্লাম আদুন বে আসহাবিহিল এশা فطول عليهم فقال النبي عليه الصلاة والسلام أتريد أن تكون يا معاذ فتانا জাবির বিন আবদুল্লাহ রাজিয়াল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন মহাজ বিন জাবাল রাজিয়াল্লাহ তালা আনহু রাসুল্লাহ সাল্লাম একজন জরিরুল কাদার সাহাবি যিনি হুকুম হাকাম বিষয়ে বেশি জানতেন মহাজ বিন জাবাল রাজিয়াল্লাহ তালা আনহু আল্লাহর নবী আলিসাল্লামের সঙ্গে মসজিদ অবিতে নামাজ আদা করতেন এশার সালাত এরপরে তার মহাল্লা বা তার গ্রামে গিয়ে ওইখানে তিনি কি করতেন আবার ইমামতি করতেন তার মহাল্লার মুসল্লিদেরকে নিয়ে একদিন তিনি এই এশার সালাত আদায় করতে গিয়ে লম্বা করে ফেললেন একজন যুবক সারাদিন খেটে খুটেছে হাড় ভাঙ্গা পরিশ্রম করেছে এত লম্বা নামাজ দাঁড়িয়ে থাকা তার জন্য সম্ভব হয় নাই নামাজ বাদ দিয়ে একাকি পিছনে গিয়ে সালাত আদায় করে শেষ করে বাড়ি চলে গিয়েছে নামাজ শেষে মহাজবিন জাবাল রাজিল্লাহ তালাহ জানতে পারলেন এরপরে আপোষের মধ্যে কথাবার্তা হতে লাগলো কেউ কেউ তাকে মোনাফেক বলে আখ্যায়িত করলো এইভাবে পরবর্তীতে খবরটি পৌঁছে গেল আল্লাহর নবী আলিসালামের কাছে মহাজবিন জাবাল রাজিয়াল হাজির হলেন ওই যুবকটাও হাজির হয়ে গেলেন আল্লাহর নবী আলিসালাম ওই যুবককে কিছু না বলে এবার মহাজবিন জাবালের দিকে লক্ষ্য করে বললেন আতুরিদ আন্তাকুন আয়া মাদু ফাত্তানা মাস তুমি কি ফাত্তান ফেতনাকারী হতে চাও এই যে তুমি লম্বা করে সালাত আদায় করেছো তোমার পিছনে অনেক লোক রয়েছে এদের ব্যাপারে তোমার এদের অবস্থা সম্পর্কে জানা জরুরি দরকার এই যে লম্বা করে কেউ সালাত চলে চলে গেছে তাকে আবার মোনাফেক বলা হচ্ছে একটা ফেতনা হচ্ছে একটা অরজগতা সৃষ্টি হচ্ছে এইটা করতে চাও তুমি আল্লাহর নবী ধমকি দিয়ে বিন জাবালকে এই কথা বললেন এবং শিক্ষা দিলেন ইদা আমাম তান্নাস যখন তুমি মানুষের ইমামতি করবে ফাকরা বিশ্বামস হাহা সুরা শামস দিয়ে তুমি সলাত আদা করবে ওয়াসাব্য হেসমা রব্বিকাল আলা সুরা আলা দিয়ে পড়বে সুরা আলাক সুরা লাইল এগুলি দিয়ে তুমি আদা করবে বেশি লম্বা করবে না এ হাদিসটি ইমাম বুখারি ও মুসলিম বর্ণনা করেছেন শব্দগুলি ইমাম মুসলিমের এ হাদিস থেকে আমরা জানতে পারলাম ইমাম যিনি হবেন তার লক্ষ্য রাখতে হবে কোন নামাজে কোন সালাতে কোন সুরাগুলি পড়া সুন্নত এবং কোনগুলি পড়লে মুক্তারি যারা রয়েছে তাদের জন্য কষ্ট হবে না এর অর্থ এই না যে মুক্তারিকে খুশি করতে গিয়ে আপনি এবার শুরু করবেন যত কম করা যায় যত ছোট করা যায় এই যেটা আমরা তারাবির সালাতে করে থাকি এটা কিন্তু সঠিক নয় বরং রাসুলের সুন্নত মোতাবেক আমাদেরকে সেই ছোট বড়োর মাপকাঠিটা আমাদেরকে নিতে হবে এ দ্বারা আরো আমরা জানতে পারলাম যে একজন ইমাম তিনি নফল সালাত আদায় করতেছেন আর তার পিছনে মুক্তাদিরা ফরজ সালাত আদায় করতেছেন এটা জায়জ রয়েছে কারণ মোয়াজবিন জাবাল রাজি আল্লাহ তালু আল্লাহ নবীর সঙ্গে সালাত আদায় করেছেন সেটা ফরজ সালাত আদায় হয়ে গেছে এবার তিনি এসে ইমামতি করছেন তার মাহাল্লা বা গ্রামে তাহলে তার দ্বিতীয় সালাদটা হবে নফল যেটা এর আগে আমাদের চলে গেছে আর যারা মুক্তাদির পিছনে তাদের হবে ফরজ তাহলে কোনো ফরজ সালাত আদায়কারীর পিছনে নফল সালাত আদায়কারী যেমন জায়জ রয়েছে ইতিমধ্যে আমাদের হাদিস চলে গেছে ওই যে দুই ব্যক্তি এসে বসেছিল তাদেরকে বলেন আল্লাহ নবী যে তোমরা সলাত আদা করবে ইমামের পিছনে পরেরটা তোমাদের নফল হয়ে যাবে তাহলে ফরজ আদায় করতেছেন এমন ইমামের পিছনে নফল আদায়কারীর সালাদ যেমন অনুকরণ করা জায়জ রয়েছে ঠিক অনুরূপভাবে কোনো ইমাম যদি তিনি নফল সালাত আদায় করতেছেন আর মুক্তাদিরা পিছনে ফরজ সালাত আদায় করতেছেন সেটাও বৈধ এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম এমন যদি হয় আপনি নফল সালাদ পড়তেছেন মসজিদে আর একজন লোক এসে আপনার সঙ্গে দাঁড়িয়ে গেল তাহলে আপনি নিয়োগটা করে নেবেন ইমামতির তাহলে যে ব্যক্তি আপনার সঙ্গে শুরু করে দিল ওর তো ফরজ সালাত আর আপনার নফল সালাত দুইজনের সালাত হয়ে যাবে সালাম ফিরাই দিলে তার বাকি অংশ সে আদা করবে এইভাবে আমরা এই হাদিসটি যা জানতে পারলাম তাহলে নফল আদায়কারী ইমামের পিছনে ফরজ আদায়কারীদের তাদা করা যায় অনুরূপ এর উল্টোটাও যায় আমরা সুস্পষ্ট সই হাদিস দ্বারা জানতে পারলাম থেকে বর্ণিত যে ঘটনায় বর্ণিত হয়েছে আল্লাহ নবী আলাইহিস শেষ মুহূর্তে যখন অসুস্থ হয়ে গেছিলেন এই দুনিয়া ছাড়ার আগে আল্লাহর নবী আলিসাল্লাম অসুস্থ হয়ে গেছিলেন যার ফলে আউবাকার রাজিল্লাহ দিয়ে তিনি সাহাবা ইকরামদের মুসল্লিদের ইমামতি করার নির্দেশ করেছিলেন কালাত আউবাকার সাহাবাদেরকে নিয়ে ইমামতি করতেছিলেন আউবাকার সামনে সাহাবা ইকরাম পিছনে সালাত আদায় হচ্ছে আল্লাহর নবী অসুস্থ যখন দেখলেন শরীরটা একটু ভালো চলে আসলেন মসজিদের ভিতরে এসে আউবাকারের বাম পাশে বসে গেলেন অর্থাৎ এবার আসুসাল্লাম ইমাম হয়ে গেলেন আর আউবাকার তার মুক্তাদি হয়ে গেলেন ইতিপূর্বে আবু বাকর ছিলেন ইমাম আর মুক্তা ছিলেন সাহাবা ইকরাম এবার ফাকান ইসাল্লিবিনাসান আল্লাহ নবী আলিসাল্লাম বসে বসে সালাত আদা করতেছিলেন ও আউবাকার কাইমান আউবাকার দাঁড়িয়ে সালাত আদা করতেছিলেন ইয়াক্তাদি আবু বাকরিন বেসলাতিন নবী সাল্লা সাল্লাম আউবাকার রাসুলের সালাদকে ফলো করতেছিলেন অনুসরণ করতেছিলেন বাকরেন আর মানুষরা আউবাকারের সালাদকে ফলো করতেছিলেন অনুসরণ করতেছিলেন হত্যাভাকুন আলাই হাদিসটি বুখারি মুসলিমের বর্ণিত এ হাদিস দ্বারা রাম বলেছেন যে ওই যে ইমাম দাঁড়িয়ে পড়লে মুক্তাদিকে দাঁড়িয়ে পড়তে হবে আর বসে পড়লে বসেই পড়তে হবে ওই হাদিসটি রহিত হয়ে গেল বরং ইমাম যদি বসেও পড়েন তাহলে মুক্তাদিকে দাঁড়িয়েই পড়তে হবে আমরা ছোট্ট একটি বিরতির পরে আবারও ফিরে আসব আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ স্থানে জানাবেন যে কিভাবে আপনি সেখানে কাজ করেন দাওয়াতের ক্ষেত্র মানুষের মনের মধ্যে চিরাচরিত একটা প্রয়োজন হলো অন্তরের একটা শান্তি উচিত সময়ে ইসলামের যখন সন্ধান তারা পায় তখন খুব সহজে তারা ইসলামকে কবুল করে ইসলামের শক্তি তাদেরকে টেনে আনছে ভালো বাতাবরণের মাঝে আর ওনারা এটা পেয়ে এত খুশি হয় তাদের জীবন পুরো বদলে যায় সবকিছু পরিত্যাগ করতে রাজি আছে ইসলাম পরিত্যাগ করতে তাদের আছে পরিমিত পদ্ধতির সাথে এই জন্য ইউকেতে অনেক জায়গায় দেখা যায় যারা নতুন মুসলমান হয়েছে তারা স্কলার হয়ে আবার ইসলামের নেতৃত্ব দিচ্ছে জানুন অনেক প্রস্তাবিত নীতিমালা যার দ্বারা কার্যকরীভাবে ইসলামের প্রচার সম্ভব দেখুন দাওয়া কোথায় ও কখন প্রতি বুধবার রাত সাড়ে নটায় বাংলাদেশে ও রাত নটায় ভারতে পিস টিভি বাংলায় ইমান সত্যবাদিতা উত্তম চরিত্র সম্প্রীতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের ভূষণ এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলিয়াল্লামের শিক্ষাসমূহ কি শেখ হারুন একজন আদর্শ মুসলিমের পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম চল্লিশ হাদিস গ্রন্থের ধারাবাহিক তার সমূহ দেখুন নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চল্লিশ হাদিস প্রতি মঙ্গলবার ও শুক্রবার রাত বারোটায় বাংলাদেশে ও রাত সাড়ে এগারোটায় ভারতে পিস টিভি বাংলায় আবু আনহু বলেন বলেছেন আল্লাহ যার কল্যাণ কামনা করেন তাকে পরীক্ষার মধ্যে ফেলেন সহি বুখারি সপ্তম খণ্ড অসুস্থতা অধ্যায় হাদিস সংখ্যা পাঁচ হাজার ছয়শো পঁয়তাল্লিশ যিনি করেন শুধু আল্লাহর উপাসনা জান্নাতের সব থেকে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ রবুল আলমিনের দর্শন লাভ কোরআনের আদেশের উপরে আমল আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত বিরতির পর্বে প্রিয় দর্শক শ্রোতা আমরা বলতেছিলাম এর আগে আমরা জেনেছি ইমাম বসে সলাত আদায় করলে মুক্তাদিকে বসেই করতে হবে ইমাম দাঁড়িয়ে করলে দাঁড়িয়ে করতে হবে ওই হাদিসটি রাসুল সাল্লাহ সাল্লামের বাণী কিন্তু তার কাজের মাধ্যমে প্রমাণিত হলো যে তিনি বসে বসে সালাত আদা করালেন আর তাকে ফলো করলেন কে মুক্তাদিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহলে এই হাদিসের দ্বারা আগেরটি রহিত হয়ে গেল বন্ধুগণ এ হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ নবী আলিসালাম আউবাকারকে দিয়ে ইমামতি করালেন এজন্যে মহাদিসিন কিরাম ওলামা এজাম বলেছেন যে এটাই ছিল আউবাকার রাসুলের পরবর্তী যে খলিফা হবেন তার একটা ইঙ্গিত রাসুলের অবর্তমানে রাসুলের ইমামতির পারছেন না এই মুহূর্তে দায়িত্ব দিল আবু বাকর রদিল্লাহ তালুকে এটা প্রমাণ করে রাসুলের অবর্তমানে যিনি খলিফা হবেন দায়িত্ব গ্রহণ করবেন তিনি হবেন আবু বাকর রাজিয়াল্লাহ তালু আবু বাকর রাজিয়াল্লাহ তালাহনু তিনি প্রথম খলিফা হবেন এ ব্যাপারে সুস্পষ্ট আল্লাহর নবী স্পষ্ট করে লিখে বা বলে না দিলেও অনেকগুলি আয়াত এবং হাদিসের দ্বারা কেউ কেউ বলছে শত্রুটি কোরআন হাদিসের মাধ্যমে ইঙ্গিত বহন করে প্রথম খলিফা হবেন আবাক রাজিয়াল্লাহ তালা আনহু তাই তো সর্বপ্রথম খলিফা যাকে নির্বাচন করেছিলেন সাহাবা ইকরাম তিনি ছিলেন আবাকার সিদ্দিক রাজিল্লা তালানো কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়া সকলেই সম্মতিক্রমে খেলাফতের দায়িত্ব দিয়েছিলেন আবাকার রাজিল্লাহ তাল আনুকে কারণ তিনি সর্বশ্রেষ্ঠ ওম্মতি মোহাম্মদের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব এবং সর্ব উৎকৃষ্ট ব্যক্তিত্ব এখানে কোনোই দ্বিমত কেউ রাখতে পারে না আর কেউ যদি রাখে তাহলে বুঝতে হবে তার ইমানের মধ্যে ত্রুটি বিচ্যুতি রয়েছে তার ইমানের মধ্যে সমস্যা রয়েছে এটা আমাদেরকে মনে রাখতে হবে আরো আমরা জানতে পারলাম যে আল্লাহর নবী আলিসালাম অসুস্থ সেজন্য আউবাকার ইমামতি করছেন এরই মধ্যে তিনি একটু সুস্থতা বোধ করে চলে আসছেন সালাত আদায় করতে আমরা অনেক সময় একটু আর একটু অজুহাত দেখে সালাত মসজিদে আদায় করা ত্যাগ করে দিই এটা কিন্তু আমাদের উচিত হবে না وعن ابي هريره رضي الله تعالى عنه ان النبي صلى الله عليه وسلم قال اذا اما احدكم الناس فليخفف فان فيهم الصغير والكبير والضعيف وذا الحاجه فاذا صلى وحده فليصلي كيف شاء متفق عليه আবু হরাইরা রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ইদা আম্মা আহাদুকুমুন্নাস যখন তোমাদের কেউ মানুষের ইমামতি করবে সেটা নিয়োগপ্রাপ্ত ইমাম হোক ক্ষমতা বলে হোক পদ অধিকার বলে হোক বা অনাচিত যে কোনো কাউকে ইমামতির যদি দায়িত্ব দেওয়া হয় ইমামতি যখন কেউ করবে তখন যেন সে হালকা করে সালাত আদায় করে লম্বা চওড়া করে দীর্ঘ করে লোকজনকে যেন কষ্ট না দেয় কারণ কি ফাইন্দাফি কারণ মুক্তাদিদের মধ্যে কেউ ছোট রয়েছে কেউ বড় রয়েছে ছোটরা দীর্ঘ সময় দাঁড়িয়ে তাদের ধৈর্য হবে না আবার অদ্দায়ীফ কেউ দুর্বলও রয়েছে কারণ হয়তো পরিজন রয়েছে তারা তাই সালাত আদায় করে সে তার প্রয়োজনে চলে যাবে তাহলে মুক্তাদি যারা হবেন মুসল্লি কেরাম যারা হবেন বিভিন্ন ধরনের হতে পারে মা বাচ্চাকে নিয়ে হয়তো সালাত আদায় করতে এসেছেন যেটা আল্লাহ নবীর যুগে হতো বাচ্চারা কাঁদত তখন আল্লাহ নবীর সালাত লম্বার জায়গায় খালকা করে দীর্ঘর জায়গায় ছোট করে সালাত আদায় করে দিতেন তাহলে মোক্তাদিদের ব্যাপারে ইমামের সতর্ক থাকা তাদের অবস্থার ওপরে তাদের অবস্থা এবং তাদের প্রকারের ব্যাপারে তার খেয়াল রাখা অত্যন্ত জরুরি এটা মনে রাখতে হবে ফাইদা সাল্লাহ ওয়াহদা যখন ইমাম সাহেব একাকি সালাত আদায় করবেন ফাল ইউসাল্লি কেই ফয়সা একাকি ইমাম সাহেব আপনি যখন চাইবেন যত লম্বা করে পারেন ততই করেন কিন্তু যখন জামাত আদা করবেন ইমামতির দায়িত্ব নেবেন তখন আপনার মুক্তিদের অবস্থার ব্যাপারটা খেয়াল রাখতে হবে একাকি যখন আপনি আদা করবেন তখন আপনি ইচ্ছা মতো যত পারেন তত লম্বা করেন কিন্তু এর উল্টোটা যেন না হয় একাকি যখন পড়ে তখন হালকা করে কোনো মতে উঠে আর বসে আর যখন ইমামতি শুরু করেন তখন লম্বা করে তার খসু খুজু এবং তার একাগ্রতার মানুষকে দেখাবের জন্য এটা কিন্তু অন্যায় হয়ে যাবে রিয়া এবং সুমা হয়ে যাবে মানুষ দেখানো এবং মানুষ শোনানো হয়ে যাবে তবে এক্ষেত্রে মনে রাখতে হবে এমন যেন তাড়াহুড়া না করে যে সালাতের যে ফরজ রুকন রয়েছে ওয়াজেব রয়েছে সুন্নাত রয়েছে নফল রয়েছে এগুলি যেন বাদ না পড়ে যায় তবে এগুলিকে ঠিক রেখে কেরাত ছোট করে যতটুক করলে না হয় অটুক করে যতটুক না করলে ততটুক সেজদা রুকু দোয়া বা তসবি সেগুলি করে সালাদ আদায় করতে হবে এছাড়াও মনে রাখতে হবে যাদের ইমামতি করছেন তারা যদি সবাই এমন একটা গ্রুপের হয় তাদের একটা নির্দিষ্ট কাজ বা একই ধরনের একটা সমস্যা আছে সেক্ষেত্রেও খেয়াল করবেন কিভাবে কি করা যায় এটা ইমামদের দায়িত্ব কর্তব্য হানিসটি ইমাম বুখারি মুসলিম বর্ণনা করেছেন وعن عمرو بن سلمة رضي الله تعالى عنه قال قال أبي جئتكم من عند النبي صلى الله عليه وسلم حقا قال فإذا حضرت الصلاة فليؤذن أحدكم وليؤمكم أكثركم قرآنا قال فنظروا فلم يكن أحد أكثر قرآنا مني فقدموني وأنا ابن ست أو سبع سنين রাহুল البخاري وابو داود النسائي আমর ইবনু সালামা রাজি আল্লাহ তালা আনহু বলেন মক্কা বিজয়ের পরে আল্লাহ নবী আলিসালাম মক্কা বিজয়ের উপরে অনেক আরবরা অপেক্ষা করছিল মক্কা বিজয় হলে বুঝতে হবে মোহাম্মদ সত্য আর অন্যরা মক্কার কাফির মুশ্রিকরা এরা হলো মিথ্যা তাই অপেক্ষা করতেছিলেন সালামা রাজি আল্লাহ তালু যখন মক্কা বিজয় হয়ে গেল বুঝতে পারলেন মোহাম্মদ সাল্লাম যে দাওয়াত দিচ্ছেন যেই দিনের দিকে আহ্বান করছেন সেটাই হলো সত্য তাই আল্লাহ নবীর কাছে গিয়ে ইসলাম গ্রহণ করে এবার তিনি ফিরে আসলেন এসে বললেন যে নবী আমি সত্যি আল্লাহ নবী আলিসাল্লাতামের কাছ থেকে এসেছি ইসলাম গ্রহণ করেছি এবং তার ইসলাম গ্রহণ করা দেখে তার জাতিরাও ইসলাম গ্রহণ করলো এরপরে বললেন আল্লাহ নবী আলিসাল্লাম বলেছেন সালাতের সময় হয়ে গেলে নামাজের সময় হয়ে গেলে ফালিওয়াদ্দিন আহাদুকুম তোমাদের মধ্যে একজন যেন আজান দেয় কারণ আজান ফরজে কিফায় আমরা আগে বলে এসেছি একজন যেন আজান দেয় ওয়ালিয়া উম্মাকুম কোরআনা আর তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি কোরআন জানে কোরআন মুখস্থ যার বেশি সুন্দর যে কোরআন পড়তে পারে সে যেন ইমামতি করে তাহলে যে কোনো একজন মহাজেন নিয়োগ হয়ে গেলেই চলবে ইমামতির ক্ষেত্রে যে ব্যক্তি বেশি কোরআন জানে তাকেই কি করতে হবে দায়িত্ব দিতে হবে কালা ফানাদারু আমরুবন সালামা বলেন সবাই মিলে এবার জিজ্ঞাসাবাদ করে পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন ফালাম ইয়কুন আহাদুন আখতারা কোরআন মিন্নি আমার চাইতে কোরআন মুখস্থ আর কাউরি বেশি নেই কারণ ওইখানে রাস্তার মধ্যে আমর সালামা বসে থাকতেন যারা নতুন মুসলমান ওইখানে দিয়ে যাতায়াত করত কোরআন একে অপরকে শোনাতো নামাজ পড়তো আর এইগুলি আমর ইবনু সালামা শুনে শুনে মুখস্থ করে নিয়েছেন সুহান আল্লাহ ছোট বাচ্চা রেকর্ডিং করে নিয়েছেন যার ফলে যখন দেখা গেল তাদের সবার মধ্যে হিসাব নিকাশ করে পরীক্ষা করে সবচেয়ে বেশি কোরআন মুখস্থ কার আমর সালামা তখন তার বস ছিল তিনি বলেন ফাঁকা দামুনি সবাই মিলে আমাকে এই ইমামতির দায়িত্ব দান করলেন অর্পণ করলেন ওয়ান সিদ্দিন আউসাব তখন আমার বয়স ছয় অথবা সাত ছয় সাত বছর আমর সালামা ইমাম হয়ে গেলেন তার মহল্লার তার জাতির ইমামতির দায়িত্ব তাকে দিয়ে দিলেন রাহুল বুখারি আবু দাউদ আন্দাসাই ইমাম বুখারি আবু দাউদ্দা সেই বর্ণনা করেছেন এ হাদিস দ্বারা প্রমাণিত হলো যে জামাত করে সালাত আদায় করার জন্য আজান দিতে হবে এবং সবচেয়ে যে বেশি কোরআন মুখস্ত যার তাকে ইমামতির দায়িত্ব দিতে হবে আরও জানতে পারলাম যে শিশু বা বাচ্চা বা বালক যার তামিজ অর্থাৎ ভালো মন্দর পার্থক্য করার মতো জ্ঞান হয়েছে এমন ছোট বাচ্চা দিয়ে ইমামতি করানো জায়জ রয়েছে ফরজ সালাতে আমরুবনু সালামা ছয় সাত বছরের বাচ্চা ইমামতি যদি জায়েজ হয় তাহলে নফল সালাতেও জায়েজ এমন যদি হয় যে গ্রামে ছোট্ট একটা শিশু কোরআনের হাফেজ বা কিছু অংশের হাফেজ বাকিরা হয়তো ভালো পড়তে জানে না ওই ক্ষেত্রে তাদের ইমামতি এবং তাদের আবির সালাত বা নফল সালাতের জামাত করার তার জন্য জায়েজ রয়েছে কাজে এই হাদিসটি যারা বলেন যে ইমামতির জন্যে বালিগ হতে হবে এটা একটি শর্ত এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে এই শর্তটি হাদিসের পরিপন্থী শর্ত ছোট বাচ্চাও যদি ফরজ সালাতের ইমামতি করেন তাহলে সেই ইমামতিতে তার পিছনে বড়দের সালাত হয়ে যাবে ফরজ যদি হয় নফলেও হবে এটা আমরা জানতে পারলাম ওয়ানিবিন মাসুদ্দিন রাজি আল্লাহ তালান قال قال رسول الله صلى الله عليه وسلم يا أم القوم أقرأهم لكتاب الله تعالى আব্দুল্লাহ বিন মাসুদ রাজি আল্লাহ তালা বর্ণনা করেন যে জাতির ইমামের দায়িত্ব কে নিবেন ইমামতির দায়িত্ব যে আল্লাহর কিতাব সবচেয়ে বেশি পড়তে পারেন অর্থাৎ সবচেয়ে বেশি পড়েন সবচেয়ে বেশি পড়তে পারেন অর্থাৎ যার বেশি এই কোরআনের হাফেজ যে বড় যার যত বেশি কোরআনের হেফজ রয়েছে সেই ব্যক্তি কি করবেন ইমামতির দায়িত্ব নেবেন ফাইন কানুফিল কেরাতে সাওয়া এই কোরআনের ব্যাপারে যদি সমান হয়ে যায় একাধিক ব্যক্তি দুইজন ব্যক্তি সমান দেখা যাচ্ছে বা আলামহম বিশ্বন্না তাহলে সুন্নতের ক্ষেত্রে যে বেশি জানেন হাদিস রাসুল সাল্লাহ সাল্লামের হাদিসের যার মুখস্থ বেশি আছে হাদিস এর আলোকে যার বিধান বেশি জানা রয়েছে সেই ব্যক্তি ইমামতির দায়িত্ব পাবেন ফাইন কান ফি সুন্নাতে সাওয়া যদি সুন্নতের ক্ষেত্রে হাদিস হেফজের ক্ষেত্রে হাদিস জানার ক্ষেত্রেও দুইজন একাধিক বরাবর হয়ে যায় সমান সমান হয়ে যায় ফা আকদামহম হিজরা তাহলে দেখতে হবে হিজরতকে আগে করেছে ফাইন কানু ফিল হিজরাতে সাওয়া যদি হিজরত দুইজনেই একসঙ্গে করেছে এমন হয় ফাকদাম দামহম সিলমা তাহলে দেখতে হবে দুইজনের মধ্যে কে আগে ইসলাম গ্রহণ করেছে তাকেই ইমামতির দায়িত্ব দিতে হবে অফি রেওয়ায়া সিন্নাল যার বয়স বেশি তাকে আগে দিতে হবে ওয়ালাইয়া উম্মান্না রাজুলুর রাজুলা ফি সুলতানে কোনো মানুষ অন্য মানুষের যেখানে দায়িত্ব কর্তব্য রয়েছে যেখানে অন্যের নেতৃত্ব রয়েছে বা অন্য একজন ইমাম নিয়োগ রয়েছে সেইখানে গিয়ে যেন কেউ আরেকজনের ইমামতির দায়িত্ব যেন নিজে ওখানে সামনে বেড়ে না দাঁড়িয়ে যায় তাহলে কোনো ইমাম কেউ একজন তার দায়িত্ব রয়েছে ইমামতির বা ওইখানের সে গভর্নর সম্মত তাহলে সে সেখানে ইমামতি করবেন ওইখানে অন্য কেউ গিয়ে যেন ইমামতি না করেন আলা তাক্রেমাতিহি ইল্লাম আর কোনো মানুষের বাড়িতে গিয়ে যদি তার নিজস্ব বসার কোনো চেয়ার থাকে বা কোনো গদ্দি থাকে ওইখানে অনুমতি ছাড়া বসে যাও কি জায়জ নেই তাহলে এদার আমরা বুঝতে পারলাম ইমাম নিয়োগের ক্ষেত্রে কোরআন যে বেশি পড়তে পারে কোরআন এর ক্ষেত্রে যদি কোরআন একজন শুধু হাফেজ ভালো আর একজন কিন্তু কোরআনের হাফেজও আবার অর্থও জানে তাহলে বুঝতে হবে যিনি অর্থ জানেন তিনি অগ্রাধিকার পাবেন এই ক্ষেত্রে এই যে একটা সুন্দর পদ্ধতি আল্লাহ নবী আমাদেরকে দান করলেন এর আলোকেই ইমাম নিয়োগের ব্যাপারটা আমাদের খেয়াল রাখতে হবে এই না যে আমার বংশের বা আমার গোত্রের একেই অবতীত হবে হয়তো অন্যরা এর চাইতে বেশি অগ্রাধিকার তাকে দিচ্ছি না এক্ষেত্রে কম পয়সা দিয়ে অনুপযুক্ত ইমাম নিয়োগ করা আমাদের মুটি ঠিক হবে না কারণ ইমাম যিনি কোরআন ও সুন্নার জ্ঞান রাখবেন নিজে আমল করবেন অন্যকে আমল করার জন্য উদ্বুদ্ধ করবেন কোরআন ও সুন্নার আলোকে জীবন গড়ার জন্যে মুক্তাদিদেরকে এগিয়ে নিতে পারবেন উদ্বুদ্ধ করতে পারবেন বুঝাতে পারবেন এমন ইমাম নিয়োগ করা আমাদের প্রয়োজন ইমাম যেন এমন না হয় শুধুমাত্র কোরআনটা পড়তে পারে আর কিছু হয়তো জানে না এমন ইমাম দিয়ে আমরা মূর্খ থেকে যাব আমরা অজ্ঞ থেকে যাব দিনের সঠিক মশালা জানা থেকে দূরে থেকে যাব হাদিসটি ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাই বর্ণনা করেছেন পৃষ্টি বাংলার দর্শক মণ্ডলীকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবরাকাত আত্মবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় বাংলাদেশে ও রাত সাড়ে আটটায় ভারতে পিস টিভি বাংলায় কামনাকে মেরে বলিদান দিতে হবে আল্লাহর হুকুমকে মান দিতে হবে শুধু মুখে দাবি নয় ইবাদত দিয়ে প্রমাণ দিতে হবে আমি মোহাম্মদ বদরুদ্দুজা নাদবি আপনারা দেখছেন পিস টিভি বাংলা শেখ বদরুদ্দুজা নদবী জানেন কি করে আল্লাহ তার মুমিন বান্দা দিয়েকে বেহেস্তের অধিকারী বানিয়ে দেই তাহলে দেখুন ইসলামে ইবাদতের গুরুত্ব দেখুন ইসলামে ইবাদতের গুরুত্ব প্রতি শনিবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশে আর সন্ধ্যা সাড়ে ছটায় ভারতে পিস টিভি বাংলায়